শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মানুষকে দাঁড় করাবেন সেই কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থায় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলবেন তোমরা দাঁড়াও পাঁচটি বিষয়ে প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত তোমরা না দিবে তোমাদের পাও এক পাও সামনেও আগাবে না এক পাও পিছানেও যাবে না পাঁচটি বিষয় যতক্ষণ পর্যন্ত আমাদেরকে প্রশ্ন করা না হবে এবং আমরাও সেই পাঁচটি জিনিসের উত্তর না দিব ততক্ষণ পর্যন্ত আমরা একটু চলাফেরা করতে পারবো না হজরত আবু হরাই আনহু থেকে হাদিস হুজুর সাল্লাম এরশাদ করেন যে বনি আদমের পাও ইনসানের পাও মানুষের পাও কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের সামনে থেকে বিন্দু মাত্র এদিক সেদিক হতে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয় প্রশ্ন করা হয় যতক্ষণ আমাকে পাঁচটি বিষয় প্রশ্ন না করা হবে আমাদের পাও একটু সামনে যেতে পারবে না পিছনে আসতে পারবে না তার মধ্য থেকে সর্বপ্রথম যে বিষয়টা থাকবে আন ফি ফিমা আফনাহু যে তুমি তোমার এই বয়সটা কিভাবে কাটাইছো তোমাদের এই আনন্দের দিনগুলাকে কিভাবে অতিক্রম করেছো কিভাবে কাটিয়েছো সেই বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের চাকচিক্যের দিনগুলা কিভাবে কাটানো হয়েছে এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করা হবে উৎসবের দিনগুলাতে তোমরা কিভাবে সময় কাটাইছো সেই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে আমার বয়স যখন বিশ পঁচিশ তিরিশ এই বয়সগুলো আমরা কিভাবে কাটাইছি এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে হাদিসের মধ্যে আসছে যে এরশাদ করেন যে ব্যক্তি তার যৌবনকালকে বালেগ হওয়ার পর থেকে চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত এই যৌবনকালকে যে ব্যক্তি নিরাপদে রাখবে নিজের মুখকে নিরাপদে রাখবে এবং দুই পায়ের এবং রানের মধ্যবর্তী স্থানকেও যে ব্যক্তি নিরাপদে রাখবে অর্থাৎ যৌবনকে যে ব্যক্তি হেফাজত করবে কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেবেন সেই জন্য যৌবনকাল আল্লাহ রবুল আলমিনের নিকট খুবই পছন্দনীয় একটা সময় আল্লাহ রবুল আলমিন আমাদের হাদিসের মধ্যে হুজুর সাল আলহি আসাল্লাম এটা বলেন নাই যে তোমরা বাচ্চা অবস্থায় কি আবাদত করছো ওইটা আমাদের দেখা হবে না এমনইভাবে বার্ধক্য অবস্থায় আমার বয়স সত্তর আশি হয়ে গেছে তখন আমি কি আবাদত করছি এগুলো আমার কাছে জিজ্ঞেস করা হবে না বরং কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে ওয়ান সাবাবিহি ফিমা আবলাহ যে তোমার যৌবন কালকে তুমি কিভাবে কাটাইছো তোমাকে যে একটা যৌবন দেওয়া হয়েছিল পনেরো বছর থেকে নিয়ে চল্লিশ পঞ্চাশ বছর এই যে তোমার শরীরের মধ্যে শক্তি এই শক্তি তোমায় তুমি কিভাবে ব্যয় করেছো ওই সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা সেজন্য আমরা চিন্তা ফিকির করি যে আমাদের যৌবন তো শেষ হয়ে যাচ্ছে পনেরো বিশ ষোলো আমাদের কত জনের কত বয়স এই বয়সগুলো একদিন শেষ হবেই কিন্তু আমরা এই বয়সগুলাকে আবাদতের মধ্যে কাটাচ্ছি নাকি অযথা সময় নষ্ট করতেছি সেই জন্য আনন্দের দিনগুলো উৎসবের দিনগুলো এই সময়গুলো আমরা কিভাবে কাটাই সেই জন্য আমাদের ফিকির রাখা হাদিসের মধ্যে আসছে যেই সমাজের মধ্যে যুবক শ্রেণী লোকেরা ভালো হয়ে যাবে সেই সমাজ ভালো হয়ে যাবে আর যে সমাজের মধ্যে যুবক শ্রেণীরা খারাপ থাকবে তাদের ব্যবহার খারাপ থাকবে তারা এরকম বেহায়াপনা কাজের মধ্যে লিপ্ত থাকবে সেই সমাজের মধ্যে বিশৃঙ্খলা উল্টাপাল্টা বেশি দেখা যাবে সেই জন্য সমাজ গঠনের পূর্বে ব্যক্তি গঠন যেমন জরুরি ব্যক্তি গঠনের সাথে সাথে যুবক শ্রেণী যারা থাকবে তাদের হেফাজত করা তাদের যৌবনকে হেফাজত করা তাদের সময়গুলাকে হেফাজত করা এটাও জরুরি আল্লাহ রবুল আলমিন এটা প্রত্যেকটা পিতা মাতার উপর এই দায়িত্ব দিচ্ছেন প্রত্যেকটা পিতা মাতার উপর ফরজ যে তারা তাদের সন্তানদের যৌবন কালকে হেফাজত করবে যৌবন কালকে তাদের যাতে হেলায় দোলায় নাচ গানের মধ্যে মোবাইলের মধ্যে ইন্টারনেট বিভিন্ন কিছুর মধ্যে যাতে তারা সময় নষ্ট না করে সেজন্য পিতা মাতার জন্য এটা ফরজ যে তারা তাদের সন্তানের যুবক যৌবন কালকে হেফাজত করবে এমনইভাবে প্রত্যেক এলাকার সমাজের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি মান্যবর ব্যক্তি তাদের উপরও ফরজ যাতে এলাকার মধ্যে সমাজের মধ্যে যারা যুবক থাকবে তাদের যৌবনকে হেফাজত করার এমনইভাবে সরকারের উপরও জিম্মাদারি সরকারকে কেমতের দিন জিজ্ঞাসা করা হবে তোমার জিম্মাদারি ছিল পুরা দেশের মধ্যে যারা যুবক শ্রেণীর লোক তাদের ইমানকে হেফাজত করা তাদের যৌবনকে হেফাজত করার জিম্মাদারি এই যুব সমাজের এই সরকারের সেজন্য সরকারের উপরও ফরজ এই যুবক শ্রেণীদেরকে হেফাজত করা আজকে দেখা যায় যুবক শ্রেণীর হাতে পিস্তল তারা এরকম মানুষ হত্যা করে তাদের হাতে অস্ত্র উঠাই দেওয়া হয় মানুষ হত্যা করার জন্য এইগুলা কিয়ামতের দিন পাকড়াও করা হবে সোয়াল করা হবে তোমরা তোমাদের এই সমাজের যুবক শ্রেণীর হাতে অস্ত্র উঠাই দিছ তারা এরকম মানুষদেরকে হত্যা করে এই সম্পর্কে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞেস করা হবে সেজন্য যে কোনো সমাজ এই হুদুর সাল আলি ওসাল্লামের সমাজের মতো যদি আমাদের সমাজ গঠন করতে হয় তাহলে আমাদের সমাজকে আমাদের সমাজের যুবক শ্রেণীদেরকে ভালো হয়ে যেতে হবে আমরা চিন্তা করি হুদুর সাল আলহি ওসাল্লামের সমাজ কেমন ছিল হুদুর সাল আলহি ওসাল্লামের জমানায় যুবক শ্রেণীর লোকেরা কেমন ছিল হুদুর সাল আলহি ওসাল্লামের সমাজ ছিল শিরিক মুক্ত হুদুর সাল আলহি ওসাল্লাম সমাজ গঠন করেছিলেন বেদাত মুক্ত কোনো বেদাৎ শিরিক হুজুর সাল আলহি ওসাল্লামের জমানায় ছিল না যখনই দেখা গেছে একটা বেদাত একটা শিরিক সেখানে নতুনভাবে জন্ম নিচ্ছে হুজুর সাল আলহি সেটা প্রতিহত করার জন্য রাসুল সাল আলহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারাম রবি আল্লাহ তালাহমাইন চেষ্টা করছেন জিহাদ করছেন সেজন্য সমাজ গঠনের জন্য যুবক শ্রেণীদের তৎপর থাকা তাদের ইসলাহের ফিকির করা সবচেয়ে বেশি জরুরি হুদুর সাল্লাহ আলহি সমাজ গঠন করেছিলেন নারীদের অধিকার সংরক্ষণ করার জন্য আজকাল দেখা যায় আমরা নিজেরা সমাজ বানাই আমাদের দেশের মধ্যে যুবক শ্রেণীরা নিজেরা নিজেদের মা বোনদের ইজ্জত আব্রু নষ্ট করতেছে তারা বেপর্দায় চলাফেরা করে আজকের এক পত্রিকার মধ্যে দেখা গেল বিদেশের দুইজন বাংলাদেশের এক মন্ত্রী আর বিদেশের এক রাষ্ট্রদূত সে মহিলা দুইজন চেয়ারে বসে বসে কথা বলতেছে পেয়ারের ব্যাপারের ছবি মহিলার হাফ প্যান্ট পরা মহিলা রাষ্ট্রদূত হাফ প্যান্ট পরা ওইদিকে আমাদের দেশের মন্ত্রী সে ফুল প্যান্ট পরা পুরুষ পুরাপুরি পর্দার মধ্যে দেখা যায় আর মহিলার হইতেছে হাফ প্যান্ট সে আসছে এক দেশের দূত হিসাবে বাংলাদেশের সমস্যার সমাধানের জন্য আসছে ল্যাংটা মানুষ এই ল্যাংটা কাপড় পরে এরকম হাফ প্যান্ট পরে বাংলাদেশের কি সংশোধন এর দ্বারা হবে সেজন্য এই সমাজটা খারাপ হইতেছে কিভাবে আমাদের সমাজ সেজন্য যুবক শ্রেণীরা যদি তৎপর থাকে যে আমাদের সমাজের মধ্যে আমরা নারীদের অধিকারকে কিভাবে হেফাজত করা যায় সেই চিন্তা করব আমাদের এলাকার মধ্যে কোনো বালেগা মহিলা যাতে পর্দা ছাড়া বাহির না হয় সেই ফিকির করা আমাদের জিম্মাদারি সেজন্য সমাজ গঠনের জন্য যুবক শ্রেণীদের সবচেয়ে বেশি তৎপর থাকা তাদের ইমানকে হেফাজত করা তাদেরকে আবাদতের মধ্যে মশগুল রাখা এটা হবে সমাজ গঠনের জন্য এক নম্বর শর্ত সাহাবাই কারাম রাজি আল্লাহ তালাহমাজমাইন হুজুর সাল আলহি সমাজ ছিল এরকম নারী অধিকার সংরক্ষণের একটা সমাজ শিরিক মুক্ত একটা সমাজ বেদাত মুক্ত সমাজ সেখানে কোনো বড়দেরকে সম্মান করার সমাজ ছিল ছোটদেরকে স্নেহ করার সমাজ ছিল আজকাল আমাদের সমাজের মধ্যে এই সমস্ত কিছুই নেই শুধু আছে কিভাবে বিবাহের অনুষ্ঠান সুন্দর করা যায় এরকম লাইটিং চলবে তো চলবেই এক সপ্তাহ দুই সপ্তাহ লাইটিং চলতেই আছে এইগুলাকে আমাদের গর্বের বিষয় মনে করা হয় মনে করা হয় যে ব্যক্তি যত বেশি দিন লাইটিং রাখতে পারবে লাইট ব্যবহার করবে সেই ব্যক্তি মনে হয় অনেক বড় ধনী সমাজের একটা গণ্যমান্য ব্যক্তি তাকে দাম দেওয়া হয় অথচ যুবক শ্রেণী যারা বেশি আবাদত করবে তাকেই বেশি দাম দেওয়া দরকার ছিল যে লোকটা যুবক বেশি বেশি মসজিদে আসে তার দাম বেশি না আমরা ওই লোকটাকে দাম দেই না দাম দেই কাকে যে ব্যক্তি বিবাহের মধ্যে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন যেখানেই হোক বিবাহের একটা লাইটিং লাগাইছে এক সপ্তাহে দুই সপ্তাহে চলতেই আছে তাকে আমরা মনে করি সে এলাকার সমাজের মান্যবর ব্যক্তি গণ্যমান্য ব্যক্তি আফসোস যে কিয়ামতের দিন এই সমস্ত সমাজ কিয়ামতের দিন কোনোই কাজে আসবে না আল্লাহ যে এই সমস্ত বন্ধু বান্ধব এই সমাজ ব্যবস্থা সমাজের একজন আরেকজনের যে বন্ধু আমরা আজকে দেখাইতেছি যাদেরকে আমরা আজকে সম্মান করতেছি প্রত্যেকেই প্রত্যেকের কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে দিন ওই গণ্যমান্য ব্যক্তিরাই আমাদেরকে বলবে তোমাদেরকে খুশি করার জন্য আমি লাইটিং করছিলাম তোমার কারণে আজকে আমি জাহান নামে যাইতেছি তুমি আমার সাথে চলো এরকম দুর্বল শ্রেণী আমরা যারা আছে আমরাও বলবো তোমার এই লাইটিং লাগানোর কারণে তোমাকে সম্মান করছি তোমার বিবাহে অনুষ্ঠানে খাইছি যার কারণে আজকে আমার জাহান নামে যাইতে হইতেছে এই দিন কেউ কারো বন্ধু হবে না আজকে তো আমরা কত একজন আরেকজনের বন্ধু হিতাকাঙ্ক্ষী সহমর্মিতা দেখাই কত কিছু দেখাই এগুলা কিয়ামতের দিন বিন্দু মাত্র ফায়দা দিবে না সেই জন্য কিয়ামতের দিনে ভয়াবহ অবস্থায় যখন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পাঁচটি বিষয় জিজ্ঞেস করবে আন উমরিহি ফিম আফনাহু ও আন সাবাবিহি ফিম আবলাহু যে যুবকরা তোমাদের যৌবনকালকে কিভাবে কাটাইছো এটা তোমার কাছে আমি জিজ্ঞাসা করব তোমরা সেই প্রশ্নের উত্তর কি দুনিয়া থাকতেই প্রস্তুত করে নিয়ে আসো জন্য আমরা যারা যুবক আছি এখনো যারা যুবক আমরা এখন থেকেই ফিকির রাখি যে আমরা আমাদের চাকচিক্যের দিনগুলা ভাবে উৎসবের দিনগুলা কিভাবে কাটাই আমরা কি কোরআন হাদিস অনুযায়ী জীবন কাটাই নাকি হুজুর সাল্লাহ আলহি আসাল্লামের তরিকা অনুযায়ী জীবন কাটাচ্ছি নাকি মন চাহিদা জিন্দিগি অনুযায়ী মন চাইলে একটা অনুষ্ঠান করলাম মন চাইলে আমরা লাইটিং ব্যবহার করলাম এই সমস্ত সমাজ এই সমস্ত যুব সমাজ যুবক শ্রেণী আমার দিন কোনো কাজে আসবে না সেই জন্য আমাদের চিন্তা করা যে হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম কিভাবে রাসুল সাল্লাহ সাল্লাম সমাজ গঠন করছেন যুবক শ্রেণীদের পিছনে হুজুর সাল্লাহ আলি সাল্লাম কিভাবে মেহনত করছেন যুবকদেরকে কিভাবে উনি মসজিদে আনতেন যুবকদের যুবকরা যদি সহি হয়ে যায় এলাকার মধ্যে পুরা সমাজ সহি হয়ে যাবে সেজন্য হুজুর সাল আলহি আসাল্লামের সমাজ নিয়ে একটু চিন্তা করা যে হুজুর সাল্লাহ সাল্লামের সমাজের মধ্যে কোনো এইরকম বড়দেরকে অসম্মান করা হইতো না বড়দেরকে সম্মান করা হইতো ছোটদেরকে স্নেহ করা হইতো বেদাত মুক্ত সেই সমাজ ছিল এরকম ভাবে মহিলাদের ইজ্জত আবরুকে সংরক্ষণ করা হইতো সেই সমাজের মধ্যে আজকে আমাদের সমাজের মধ্যে শুধু এই সমাজ না ঢাকার ভিতরে বিভিন্ন সমাজের মধ্যে মহিলা একটা হাইটে যাবে মেয়ে তাকে পাশের দিক থেকে আরেকজন ছেলে টিটকারি করতে থাকবে শীষ বাজাবে এই ধরনের বিভিন্নভাবে মেয়েদেরকে উত্তক্ত করে এর জন্য দায়ী আমাদের সমাজ আমাদের মধ্যে যারা আমাদের সরকার দায়ী সরকার যদি কোনো ব্যবস্থা না করে এর গুণা সরকারের হবে এমনইভাবে প্রত্যেকটা পিতামাতারও জিম্মাদারি আমার ছেলে মেয়ে আমার যুবক ছেলে আমার যুবতী মেয়ে তারা যাতে পর্দা ছাড়া বাহির না হয় সেটা খেয়াল রাখা পিতামাতারও জিম্মাদারি প্রত্যেকটা বড় ভাইয়ের জিম্মাদারি আমার ছোট ভাই যে এখন যুবক যার বয়স পনেরো বছর উপরে হয়ে গেছে তার হাতে আমরা বিভিন্ন মোবাইল কিনে দেই বড় বড় ল্যাপ ট্যাব কিনে দেই তারা ওখানে গেমস খেলতে থাকে এইভাবে পুরা যুবক শ্রেণী আজকে নষ্ট যুবক শ্রেণী নষ্ট হওয়ার কারণে এই ধরনের মসজিদের মধ্যে দেখা যায় নামাজে মুসল্লি হয় না অথচ যে পরিমাণ যুবক শ্রেণী আমাদের এলাকায় আছে তারা সবাই যদি মসজিদে আসতো মসজিদ প্রথম নিস্তালায় জায়গা হইতো না সেই জন্য এটার জন্য আমরাই দায়ী যে আমাদের সমাজটাকে আমরা বেদাত এবং শিরিকের দিকে ঢাইলা দিতেছি তাদেরকে যত বেশি বেদাত করতে পারবে তার তত বেশি দাম কি একটা কবরের মধ্যে পূজা বানাইছে মাজার বানাইছে সেখানে গরু জবাই করবে খাওয়াবে আমরা সেই অনুষ্ঠানের মধ্যে সবাই দৌড়ায় চলে যাই রাত্রে বারোটা বাজুক আর একটা বাজুক সেই ফিরনি খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য আমরা সবাই দৌড়াদৌড়ি করি কিন্তু মসজিদের মধ্যে তালিমের ব্যবস্থা ইমান আমলের ব্যবস্থা ওখানে বসার লোক থাকেন এই অবস্থা যদি আমাদের চলতে থাকে ধীরে ধীরে তাহলে এই বাংলাদেশের এই ইমানি হালত যেখানে আশি থেকে নব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমান একদিন আর মুসলমান থাকবে না আজকে তো দেখা যায় মুসল্লিরা এখানে একটা বাঁচতে বাঁচতেই মসজিদ ভরে যায় এক সময় আসবে যখন সব হয়ে যাবে অমুসলিম যদি আমরা আমাদের যুবক শ্রেণীদেরকে ভালো না করি সমাজকে যদি আমরা সহি না করি তাহলে কিয়ামতের দিন দেখা যাবে ভয়াবহ অবস্থা হবে দেশের অবস্থাও খারাপ হয়ে যাবে সেজন্য আমরা সমাজ যেদিকে চলুক আর না চলুক আমাদের চিন্তা করতে হবে কোরআন হাদিস হুদুর সাল্লাহ সাহাবাই কারাম কোরআন হাদিসকে সামনে রাখতেন কোরআন হাদিসে যা আছে সেই অনুপাতে দেশ চলবে সমাজ চলবে কিন্তু আমরা আমাদের সমাজ চলাই নিজেদের মন চাহিদা জিন্দিগি অনুযায়ী হুদুর সাল্লাহ আলহি আসাল্লামের সমাজের মধ্যে মসজিদ ছিল তালিম তরবিয়ত তাস্কিয়া জিহাদ সমস্ত কাজ মসজিদের মধ্যে হইত কিন্তু আমাদের মসজিদের মধ্যে কি হয় আমাদের সমাজের মসজিদের মধ্যে কি হয় শুধু পাঁচ ভক্ত নামাজ এতটুকুই মসজিদের হক না মসজিদ তো হবে পুরা এলাকাকে পরিচালনার একটা কেন্দ্র পুরা দেশ পরিচালনা যেমন নাকি সংসদ ভবনকে আমরা এখন কেন্দ্র মনে করি সাহাবাই কারাম হুদুর সাল আলি ওয়াসাল্লামের জমানায় এই ধরনের আলাদা কোনো সংসদ ছিল না হুদুর সাল আলি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারাম রদি আল্লাহ তালমাইন সমাজ চালাইছেন মসজিদের মাধ্যমে অথচ আজকে আমরা সমাজ ব্যবস্থা এমন ভাবে বানাইছি যে সমাজটা আমাদের মসজিদ হয় শুধু পাঁচ নামাজ শেষ মসজিদ তালামারা পাঁচ বক্ত নামাজ হবে আর বছরে শুধু গুস্ত কোরবানির সময় গুস্ত তাকসিমক এই জন্য যদি শুধু মসজিদকে বানানো হয় তাহলে এই মসজিদের কোনো ফায়দা হবে না মসজিদ বানানো বানাইতে হবে হুজুর সাল আলী ওসাল্লাম যেইভাবে মসজিদ চালাইছেন সেইভাবেই যদি আমরা মসজিদকে গঠন করি তাহলে আমাদের সমাজ থাকবে ভালো সেই জন্য প্রত্যেক হুজুর সাল আলহি আসাল্লামের সমাজ কিভাবে গঠন করছেন সেই সমস্ত গঠনগুলো আমাদের জানা এবং সেইভাবে যদি আমরা আমাদের এলাকাকে গঠন করি তাহলে দেখা যাবে এলাকার মধ্যে বেদিন বদিনী বেদাত শিরিক কুফুরি শক্তি সব আস্তে আস্তে দূর হয়ে যাবে আর যদি আমাদের মধ্যে শিথিলতা থাকে আমরা যারা মান্যবের ব্যক্তি গণ্যমান্য ব্যক্তি ওরা যদি এই সমস্ত শিরিক বেদাতে তওয়াক্কা না করি সে গুমরাহের মধ্যে আছে থাকুক এই ধরনের তাকে দাম দিল তাকে কোনো পরোয়া না করি তাহলে ওই শিরিক বেদাত ছড়াইতে ছড়াইতে পুরা এলাকার মধ্যে ছড়াই যাবে রাত্রের পর রাত খালি নাচ গান চলতে থাকবে একটা বিবাহ অনুষ্ঠানের জন্য সপ্তাহে সপ্তাহে এরকম লাইট চলতে থাকবে এইগুলা সব গুনাহ আমাদের এই সমাজ ঠিক না হওয়ার কারণে যুবক শ্রেণীর লোকেরা ঠিক না হওয়ার কারণে অথচ যুবক শ্রেণীর লোকদেরকে হুজুর সাল আলী আসালাম এত পছন্দ করেন এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন আরসের নিচে কিয়ামতের দিন যে ভয়াবহ অবস্থা হবে এরকম সূর্য আমাদের এক হাত উপরে এসে পড়বে ঘামতে ঘামতে আমাদের ঘাম মুখ পর্যন্ত আসবে কারো কাজ পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত গুনাহ অনুযায়ী ঘাম বাড়তে থাকবে এই ঘামের মধ্যে আমরা হাবুডুবু খাবো সেই মুহূর্তে প্রত্যেকে চাবে এই গরম থেকে বাঁচার জন্য কোনো একটা ছায়া যাওয়ার জন্য তখন আল্লাহ রবুল্লা আলমিনের আরসের ছায়া নিচে স্থান পাবে সোহাদা যারা আল্লাহ তাল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন তারা ওই আল্লাহ তালা আরসের নিচে ছায়া পাবেন দুই নম্বর যারা প্রথম পাবেন যারা নবী আম্বিয়া আলি সাল্লামগণ ওই আরসের নিচে ছায়া পাবেন দুই নম্বর যারা শহীদ তারা সেই আরসের নিচে ছায়া পাবেন তিন নম্বর যারা সিদ্দিকিন যারা সাহাবাই কারাম ওনারাও সেখানে ছায়া পাবেন চার নম্বর রব্বিহ যেই সমস্ত যুবক নিজেদের যৌবন কালে আল্লাহ তালার ইবাদত করে করে কাটাইছে তারা এই আরসের নিচে ছায়া পাবে সেই জন্য আমরা যদি সেই ভয়াবহ কিয়ামতের দিন আল্লাহ তালার আরসের নিচে ছায়া পাইতে চাই তাহলে আমাদের এই যৌবন কালের মধ্যে যৌবন কালটাকে কাজে লাগাইতে হবে এই হেলাই খেলায় যদি আমরা জীবন শেষ করে দেই মৃত্যু কারো নিশ্চিত নাই প্রত্যেক মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এখন ইন্তেকাল করি নাই দশ মিনিট পরে আমার ইন্তেকাল হইতে পারে আজকে আমরা জুমার নামাজে মসজিদের মধ্যে আসছি আসরের পূর্বে অনেকে নাও আসতে পারে কেউ কেউ ইন্তেকাল হয়ে যেতে পারে কারো কোনো মৃত্যুর নিশ্চয়তা নাই সেজন্য এই যৌবন কালটাকে কাজে লাগানো আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলহি বলেন যে ব্যক্তি তার যৌবন কালকে হেফাজত করবে আমার জন্য আমার দিকে তাকিয়ে সে ব্যক্তি তার যৌবন কালকে হেফাজত করবে তার গালকে হেফাজ গিবত শেখায় থেকে তার মুখকে বাঁচাবে এবং যৌবনকালে যে সমস্ত মন চায় ওই সমস্ত জিনিস থেকে যদি সে নিজেকে বিরত রাখে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম এই ধরনের বহু ফাজাইল যুবকদের ব্যাপারে আসছে সেজন্য একটু নিজের ফিকির রাখি যে হুজুর সাল আলহি আসাল্লাম যৌবন কাল কিভাবে কাটাইছেন হুজুর আলহি আসাল্লাম বিশ বছর বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই সমস্ত বয়সগুলা কিভাবে কাটাইছেন সেইভাবে আমরা আমাদের জীবনকে যদি পরিচালনা করি তাহলেই দেখা যাবে আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে আজকে তো যুবক শ্রেণীর লোকদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন ইহুদি শক্তি খ্রিস্টান শক্তি আন্তর্জাতিক শক্তি এভাবে আমাদের বাংলাদেশের মুসলমানদের বিভিন্ন মুসলিম দেশগুলার যুবকদেরকে নষ্ট করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে সেই ষড়যন্ত্রের মধ্যে একটা হলো এই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে একটা দিবস ওরা চালু করলো ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস এই যুবক শ্রেণীদেরকে যেইভাবে লালায়িত করতেছে বর্তমান সমাজে এই সমাজকে বাঁচানো বহু মুশকিল আমরা আমাদের যুবকদের ভাইদেরকে না বাঁচাই আমাদের যুবক ছেলে মেয়েদেরকে যদি না বাঁচাই এই ভালোবাসা দিবসে তাদেরকে গুনাহের মধ্যে ছেড়ে দেয় তাহলে এর পুরাপুরি গুনাহের ভাগে আমিও হব চোদ্দ তারিখ আগামীকাল শনিবার এই ভালোবাসা দিবস পালন হবে পুরা বাংলাদেশে পুরা বিশ্বের মধ্যে এই দিবস পালন করে অথচ এই দিবস পালন করার কি হুকুম দিবসটা আসলো থেকে এর ইতিহাস এগুলা খুব জঘন্য খারাপ ইতিহাস অথচ আমরা মুসলমানরা ইতিহাস না জানার কারণে অন্ধভক্ত এই আমেরিকার অন্ধভক্ত হওয়ার কারণে ওরাও পালন করে আমরাও পালন করি এইসব না জানা না জানা আমাদের পালন করি এই অথচ না না পালন করা এগুলা হইতেছে জাহিলি যুগের একটা অভ্যাস কাফের মুশরিকরা এমন করতো কলু ওয়াজেদানা আবা আনা আমরা আমাদের পিতা আমাদেরকে এইভাবে পাইছি সেজন্য আমরাও পালন করি জানে না কিছু যে আগে কি ছিল অথচ আমরা মুসলমান আমাদের জানা দরকার কোরআন হাদিসে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সম্পর্কে কি বলা হয়েছে কোরআন হাদিসে এই দিনকে সমর্থন করা হয়েছে কিনা অথচ কোরআন হাদিসের কোথাও এই দিবস শ্রবণ সম্পর্কে কিছুই নাই এখন আসলো থেকে ইতিহাস দেখলে দেখা যায় ইতিহাসে কিতাবের মধ্যে পাওয়া যায় যে ঈসা আলি সাল্লামের জন্মের চারশত বছর পূর্বে তখন এই সমস্ত শিরিক মূর্তি পূজা করা হয়তো অনেক বেশি এক একটা জিনিসের কাজের জন্য এক একজন দেবতাকে তারা আবাদত করত। ওরা বৃষ্টি আনার জন্য একটা জিনিসের আবাদত করত। একটা মূর্তি বানাইছে এই মূর্তির দিকে যদি তারা পূজা করে তাহলে বৃষ্টি আসে এমনই ভাবে জমিন বেশি থেকে বেশি যাতে ফসল দেয় ফসল উৎপন্নের জন্য তারা একটা দেবতা বানায় রাখছে তিনশো ষাটটা দেবতা এমন তারা মক্কার আশপাশে বানাইছে ওই একটা দেবতার নাম হইতেছে লিউক্লিয়াস ওই লিউক্লিয়াস যে মূর্তি দেবতা সেই দেবতাকে তারা আবাদত করত চোদ্দই ফেব্রুয়ারি পুরা বছরের তিনশো ষাট দিনের মধ্যে তিনশো ষাট দিন তিনশো ষাটটা আবাদত করত চোদ্দই ফেব্রুয়ারি ওই দেবতার আবাদত করতো ওই আবাদতের দিন আরো বিভিন্ন ঘটনা ঘটতো যে এখানে আবাদত করা হইতো সবাই এখানে পূজা করত। আর ওই দেবতার নামে তারা গরু জবাই করত উট জবাই করত। উট জবাই করার পর ওই উটের চামড়া আলাদা করে রাখতো উটের রক্তগুলো আবার আলাদা করে রেখে দিত ওই সময় আবার আরেকটা কাজ হয়তো লটারি হইতো চোদ্দই ফেব্রুয়ারির দিন একটা লটারি হইতো একটা যুব এক কাগজে যুবকের নাম আরেক কাগজের মধ্যে যুবতীর নাম যুবকদের নামগুলো একটা বাক্সের মধ্যে রাখা থাকতো আর যুবতীদের নাম থাকতো আরেকটা বাক্সেতে লটারি হয়তো এখান থেকে একটা যুবকের নাম বাহির করা হইত আবার যুবতীর নাম ওখান থেকে বাহির করা হইত বাহির করার পর তাদের মাঝে অবৈধ সম্পর্কের জন্য এক বছরের অনুমতি দেওয়া হইত যে আজকে চোদ্দই ফেব্রুয়ারি থেকে আগামী বছরে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা যুবক যুবতী অবৈধ কাজ করবা তোমাদের জন্য এটা হালাল এটা ঈসা আলাইসাল্লামের জন্মের চারশো বছর আগের ঘটনা তারা এইগুলা কাজ করতো চোদ্দই ফেব্রুয়ারিতে চোদ্দই ফেব্রুয়ারি এই সমস্ত ঘটনা ঘটত আবার ওই যেখানে চামড়া রাখা ছিল সেই চামড়া দিয়ে কি করতো চামড়া দিয়ে ওই মহিলার গায়ে পরাই দিত গরুর চামড়া ওটের চামড়া ছাগলের চামড়া ওইগুলো একটা এক একটা যুবতীর কাছে যুবতীর গায়ে পরাই দিত আর যুবককে একটা চাবুক দিত যুবককে চাবুক দেওয়ার পর ওই যুবককে বলতো ওই যে রক্ত রক্ত রাখা আছে ওই চাবুকটা রক্তের মধ্যে মাখায় নিয়ে আসতো মাখায় নিয়ে ওই যুবতীর চামড়া পরা যে ছিল ওই চামড়ার উপর তাকে প্রহার করা হইতো এরকম চোদ্দটা প্রহার করা হইতো চোদ্দই ফেব্রুয়ারি সেই জন্য চোদ্দটা আঘাত ওই যুবতী মহিলাকে করা হইত এই আঘাত করতে এই জন্য যে আঘাত করার কারণে তাদের বিশ্বাস ছিল এই আঘাত করার কারণে এই বছর যত অবৈধ সম্পর্ক হবে মহিলার সাথে এর মাধ্যমে যদি কোনো বাচ্চা হয় বাচ্চা এখন বৈধ ওই আমাদের যে পশু জবাই করা হয়েছে পশুর রক্ত তার গায়ে লাগছে চামড়া তার গায়ে আছে সেই জন্য তারা মনে করে অবৈধ সম্পর্ক সম্পর্কের পর এখন যত বাচ্চা হবে সবগুলা এখন বৈধ নামুজবিল্লাহিমিজা এই ধরনের অবৈধ কাজ সিরিকি কাজ দেবতার নামে এই সমস্ত কাজ চলত এই ধরনের কাজ চলতে থাকলো চলতে চলতে ঈসা আলাইসাল্লাম আসলো চারশত বছর পর ঈসা আলাইসাল্লাম তো ছিলেন নবী উনার উপর কিতাব আসলো ইংজিল উনি ইংজিল অনুযায়ী পরবর্তীতে ফাইসালা দিলেন এই সমস্ত কাজ শিরিক বেদাত এই সময় চোদ্দই ফেব্রুয়ারি কোনো অনুষ্ঠান পালন করা যাবে না সমস্ত সব কাজ নিষেধ কিন্তু চারশো বছরের কাজ করতে করতে এমন অবস্থা হয়েছে তারা আর কাজ ছাড়তে পারে না চোদ্দই ফেব্রুয়ারি আসলেই তারা অনুষ্ঠান করে অনুষ্ঠান করার ঈসা আলাই সাল্লাম চিন্তা করলেন এখন এদেরকে বিরত রাখা মুশকিল অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা দেখি তখন ঈসা আলাই সাল্লাম তাদের ঈসা আলাই সাল্লামের সাহাবেদের সাথে পরামর্শ করলেন পরামর্শের পর সিদ্ধান্ত নিলেন চোদ্দই ফেব্রুয়ারি অনুষ্ঠান থাকবে কিন্তু অনুষ্ঠানের রূপ পাল্টায় দেওয়া হবে এখানে কোনো গরু জবাই করা যাবে না উট জবাই করা যাবে না এখানে একটা কাজ করতে পারবে লটারি করা হবে ঠিক এক যুবকের নাম বাহির করা হবে আর যুবতীর লটারির স্থানে এখানে যারা আলেম ঈসা আলি সাল্লামের যারা সাহাবিদের মধ্যে যারা ভালো ভালো ব্যক্তি ছিল তাদের নাম থাকবে একদিকে এখানে এক আল্লাহ আল্লাহর নাম আসতো আর এখানে যুবকের নাম আসতো আসার পর ওই যুবককে বলা হয়তো তুমি এক বছর পর্যন্ত এই আল্লাহ আল্লাহর সোহবতে থাকবা অবৈধ সম্পর্ক নিষেধ তোমার এই আল্লাহ আল্লাহর সোহবত এক বছর থাকবা এক বছর থাকতে থাকতে তোমার নিজের এসলাহ করতে থাকবা নিজে ভালো মানুষ হয়ে যাবা এইভাবে ঈসা আলাইসাল্লাম একটা কাজ শুরু করলেন এই কাজ চলতে থাকলে ঈসা সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকাল হওয়ার পর তখন আবার যারা মুরব্বী আলেম উলামা ছিলেন সেই যুগের তারা চিন্তা করলো এই যে আমরা আগে তো এটাকে একটা দেবতার নামে করা হইতো এই দেবতার নাম বাদ দিয়ে আমরা একটা ভালো নাম দেই ভালো নাম দেওয়া যায় কার নাম দেওয়ার ব্যাপারে ওনারা পরামর্শ করলেন ওই আলেমদের মধ্যে একজন ভালো আলেম ছিল সেই ব্যক্তির নাম ছিল ভ্যালেন্টাইন ওই ভ্যালেন্টাইন একটা আলেমের নাম ছিল সেই আলেমের নাম দিয়ে দিনের নাম রাখা হলো এই দিবসটা ভ্যালেন্টাইন্স ডে এই দিবসে আলেমদের সাথে যারা যুবক শ্রেণী তাদেরকে বন্টন করে দেওয়া হবে এক বছর পর্যন্ত তারা এই ভালো কাজ করতে থাকবে সেই থেকে এই নামের নাম আসলো ভ্যালেন্টাইন্স ডে পরবর্তীতে এটা দেখা গেছে এখন ভ্যালেন্টাইন ব্যক্তি ওই পাদ্রির নাম ছিল ভ্যালেন্টাইন আলেম পরবর্তীতে এই আলেম আর ভালো থাকতে পারে নাই ঈসা আলাইসাল্লামের ইন্তেকালের পর সাতষট্টি খ্রিস্টাব্দের কাহিনী সাতাত্তর খ্রিস্টাব্দের কাহিনী ওই আলেম হঠাৎ গুমরা হয়ে গেল গুমরা হওয়ার কারণে ওই জমানার যিনি শাসক ছিলেন ওই শাসক ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে গেল ভ্যালেন্টাইন ব্যক্তিকে গ্রেফতার করলো গ্রেফতার করার পর সে কারাগারে ছিল অনেক দশ বছর দশ বছর কারাগারে থাকা অবস্থায় কারাগারের যে সেনা প্রধান সেই কারাগারের প্রধানের মেয়ের সাথে ওই ভ্যালেন্টাইন ব্যক্তি প্রেম শুরু করলো ওরা দশ বছর প্রেম করলো প্রেম করতে করতে দশ বছর পর যখন তার এন্তেকাল হবে এন্তেকালের পূর্বে সে একটা চিঠি লেখলো তার প্রেমিকার উদ্দেশ্যে চিঠি লেখলো চিঠি লেখার পর সে মারা গেল সে যেই দিন মারা গেছে সে মারা মারা যাওয়ার দিন ছিল চোদ্দই ফেব্রুয়ারি তখন এই তার প্রেমের দিবস প্রেম যেহেতু দশ বছর ছিল আর প্রেমিক প্রেমিক যেহেতু ইন্তেকাল করছেন চোদ্দই ফেব্রুয়ারি সেই জন্য সেই দিবসকে নাম রাখা হলো ভ্যালেন্টাইন্স ডে এরপর থেকে ওই ভালোবাসা দিবস যেহেতু প্রেমিক এখানে মারা গেছে আর প্রেমিকা এর জন্য অনেক কান্নাকাটি করছে সেই জন্য এই দিবসকে পালন করার জন্য আবার শুরু হইল সেই নষ্টামি বেহায়াপনা এই ভালোবাসা দিবস কিন্তু আজকাল দেখা যায় আমরা এই সমস্ত এইগুলো আসলো থেকে এই ভালোবাসার জন্য যান উৎসর্গ করলো এক ব্যক্তি আর দেবতার নামে গরু জবাই করা হইতো মহিলাদেরকে এরকম এক বছরের জন্য তাদেরকে এরকম নির্লজ্জ বেহায়াপনা কাজের জন্য ছেড়ে দেওয়া হইতো এই সমস্ত কাজের জন্য এই চোদ্দই ফেব্রুয়ারি নির্ধারণ ছিল আর আজকে আমরা মুসলমানরা নিজেরা মুসলমান নাম পাঁচ অক্টে নামাজ পড়ি জুমান নামাজ পড়ি কিন্তু এই সমস্ত না জানার কারণে আমরা চোদ্দই ফেব্রুয়ারিতে নষ্টামির মধ্যে অবৈধ সম্পর্কের মাধ্যমে আমাদের ইমান আমলকে সব বরবাদ করে দেয় এরকম দেখা যায় চোদ্দই ফেব্রুয়ারি এত গুণা হয় এত অপচয় করে মানুষ যে যুবক শ্রেণীরা ফুল কিনতে যাবে ফুল শেষ ফুল কিনতে কিনতে কিনতে ফুলের দাম বাড়াই দিতেছে অথচ এই দিবসে ফুল কিনা এটাও বেদাত এই দিবসকে পালন করা এটাও বেদাত এই সমস্ত কাজ যদি আমাদের মুসলমানরা করে এই মুসলমানের নাম হয়ে যাবে সে মুসলমান না সে বেদাহাতি সেজন্য এই ধরনের বেদাহাতি লোক যদি থাকে তাদেরকে সতর্ক করা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব জন্য সমাজ গঠন করব কিভাবে সমাজ গঠন করার জন্য যুবক শ্রেণীদেরকে আগে বাঁচানো লাগবে যুবকরা যদি এইভাবে ঢালাওভাবে এই সমস্ত দিবস পালন করতে থাকে চোদ্দই ফেব্রুয়ারি আরো বছরের মধ্যে বিভিন্ন দিবস পালনের জন্য আসে এই সমস্ত অবৈধ কোরআন হাদিসে সাহাবাই কেরামদের কোনো আমল ছিল না চোদ্দই ফেব্রুয়ারিতে ওনারা ফেব্রুয়ারি মাস সম্পর্কেই জানতেন না ওনারা শুধু আল্লাহ তালার ইবাদত হুজুর সাল্লাহ আলি সাল্লামের সুন্নত জিহাদের কাজ দাওয়াতের কাজ করতে করতে সারা জীবন কাটাইছেন কোন জায়গায় কোন চোদ্দই ফেব্রুয়ারি পরে আছে না আছে এইগুলা সাহাবাই কেরামদের কোনো খবর ছিল না কিন্তু এগুলো আবার শুরু হইল থেকে এ ব্রিটেন সতেরোশো আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ব্রিটেন ওরাই আবার কাজটা নতুনভাবে শুরু করলো তারা সর্বপ্রথম কার্ড ছাপাইল ভালোবাসা দিবসের কার্ড এই ব্রিটেন আমেরিকা ওরাই ছাপাইল ওরাই ছাপানোর পর প্রথম একদিনে যা বিক্রি হয়েছে ২০ লাখ ডলার গতকালকে পত্রিকার মধ্যে আসলো সর্বপ্রথম যে যেই দিন কার্ড বানানো হয়েছিল একদিনে কাজ শেষ হয়ে গেছে ২০ লক্ষ ডলার টাকার এত অপচয় করা হইতেছে এই ধরনের এই চোদ্দই ফেব্রুয়ারি নষ্টামি কাজের জন্য সেজন্য আমাদের ইমানকে বাঁচানো দরকার যুবক শ্রেণীর ইমানকে যদি আমরা না বাঁচাই তাহলে দেখা যাবে আমরা আমাদের ভবিষ্যৎ খুব খারাপ হবে যুবক শ্রেণী আর এক সময় নাস্তিক হয়ে দাঁড়াবে সেজন্য আমাদের যুবক শ্রেণীরা যাতে নাস্তিক না হয় মুরতাদ না হয়ে যায় বেদাহাতি না হয় সেজন্য আমাদের সমাজকে বাঁচানোর জন্য আমাদের সমাজের যারা মান্যবর ব্যক্তি মান্যবর ব্যক্তিদের সব সবচাইতে আসল ফরজ জিম্মাদারি তাদের যে আমাদের সমাজের যুবকরা যাতে নষ্টামি না করে অবৈধ কাজ না করে গুনাহ না করে আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে এই সমস্ত দিবস পালনের বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন ওয়াফিরুদ্দান আলহামদুলিল্লাহ আলমিন